আমরা তারিকের উপমা আমরা ওমরের উপমা আমরা আয়ুবীর উপমা আমরা শামিলের উপমা আমরা ফারুকির উপমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসলাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আম্মা বাদ আমাদের আজকের আলোচ্য বিষয় কেন আমাদের জন্য আফগানিস্তান বা ইরাকে জিহাদ কিতাল করার চাইতে এই ভূমিতে অর্থাৎ বাংলাদেশে জিহাদ কিতাল অধিক প্রাধান্যযোগ্য আমি আলোচনাটি দুই ভাগ ভাগ করছি এক শরীয়তের দৃষ্টিকোণ থেকে দুই কৌশলগত দৃষ্টিকোণ তথা বাস্তবতা থেকে প্রথমে শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের সময় জিহাদ বলতে কিছু সংখ্যক আলিম শুধু ইহুদ্দিন আসারের বিরুদ্ধে যুদ্ধ বোঝাতে চান অথচ হাদিসে মোরতাদ শাসকদের বিরুদ্ধে জিহাদেরও তাগিদ আছে এবং ফকিগণ মুসলিমদের ভূমিতে যে মোরতাদ শাসক ক্ষমতায় থাকে তার বিরুদ্ধে জিহাদকে ফরজ আইন বলেছেন শাসক যখন সুস্পষ্ট কুফুরি করে তখন যাদের শক্তি আছে তাদের উপর এটা ফরজ আইন হয়ে যায় যে ওই শাসককে প্রতিস্থাপন করা যারা কোরআনের বিধানকে পরিপূর্ণরূপে পুনঃপ্রতিষ্ঠা করবে এ ব্যাপারে আলিমদের ইজমা রয়েছে সহি বুখারি শরীফে উবাদেবিন সামিত রাজিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে তাদের সাথে অর্থাৎ শাসকদের সাথে যুদ্ধ করবে না যতক্ষণ না তাদের মধ্যে সুস্পষ্ট কুফর দেখতে পাও এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহমতুল্লাহ আলাই মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থে এবং ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফাতহুল বাড়িতে শাসক কুফরুন বাওয়া করলে সামর্থ্যবানদের ওপর তার বিরুদ্ধে যুদ্ধ করা ওয়াজিব হওয়ার উপর আলিমদের ইজমার কথা উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন এমন প্রত্যেক দল যারা সুস্পষ্ট ইসলামী আইনের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের ইমামদের ইজমামতে ওয়াজিব যদিও তারা কালিমা শাহাদাত পাঠ করে অনেকে উবাদা বিন সামিদ রাজিয়াল্লাহ তাল্লাহের হাদিসটি এভাবে বোঝাতে চান যে এখানে যে শাসকদের কথা বলা হচ্ছে তারা এমন শাসক যারা ইসলামী হুকুমতকে সরিয়ে ইসলাম বিরোধী হুকুমত প্রতিষ্ঠা করেছে তাদের যুক্তি বাংলাদেশ বা এর আশেপাশের অঞ্চলে কখনোই ইসলামী হুকুমত ছিল না তাদের অবগতির জন্য আমাদের এই জমিনে পূর্ণভাবে ইসলামী হুকুমত ছিল সর্বশেষ মুঘল বাদশাহ আলমগীরের সময়ে তার পূর্বেও বিভিন্ন সময়ে এই অঞ্চলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত ছিল এই জমিনে সর্বপ্রথম ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় বারোশো তিন ইসাই সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আমলে তিনি ছিলেন গজনীর সুলতান গুরির গভর্নর কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি সেই ইসলামী হুকুমতের পুরোপুরি বিলুপ্তি ঘটে ইংরেজদের আগ্রাসনের মধ্য দিয়ে সেই ব্রিটিশদের দেওয়া হুকুমত দিয়ে আজও আমাদের দেশ শাসিত কাজেই এই ফরজা আইন জিহাদ কোনো নতুন বিষয় না এটি ফরজা আইন হয়েছে আজ থেকে আড়াইশো বছর আগে আজও পর্যন্ত ব্রিটিশদের দেওয়া এই নোংরা আইনকে সরিয়ে এখানে ইসলামী হুকুমত পুনঃপ্রতিষ্ঠা করতে পারেনি ব্রিটিশটা চলে গিয়েছে ঠিকই কিন্তু যাওয়ার আগে তারা নিশ্চিত করে গেছে এবং এখনও করছে যেন তাদের এজেন্ট এই দেশীয় মুরতাদরাই এদেশের ক্ষমতায় থাকে এবং তাদের দেওয়া পন্থায় এই দেশ শাসন করে আরেকটা ব্যাপার হলো যেসব ভাইরা এদেশে জিহাদকে কম গুরুত্ব দিয়ে সরাসরি আফগানিস্তান ইরাকে গিয়ে জিহাদে শরিক হওয়ার কথা বলছেন তাদের যুক্তি হলো সেখানে সরাসরি কাফিররা আক্রমণ করেছে তাই সেখানে জিহাদ ফরজ আইন কিন্তু এই ভাইরা খেয়াল রাখতে ভুলে যান যে এটা তখন হবে যখন সেই সব জিহাদে পর্যাপ্ত সংখ্যক মানুষের অভাব হবে আলহামদুলিল্লাহ সেসব জায়গায় মানুষের অভাব নেই বরং সেখানে বিভিন্ন দেশের জন্য নির্দিষ্ট কোটা বরাদ্দ করা আছে এর চেয়ে বেশি সংখ্যক মুজাহিদিন তারা নিচ্ছেন না এ থেকেই এইসব জায়গায় জিহাদ ফরজে আইন থেকে ফরজে কিভাবে হয়ে যায় কারণ আমরা সবাই চাইলেও সেখানে নেওয়া হবে না এখন যদি মনে হয় দুটোই ফরজ আইন তাহলে দুই ফরজ আইনের মধ্যে এই দেশে জিহাদ বেশি গুরুত্ব পাবে কারণ এসব মুরতাদ শাসকরা এবং ইয়াহুদ্দিন আসারা উভয়ই কাফির বরং মুরতাদরা আসলি কাফিরদের থেকে বেশি খারাপ তাই এদের বিরুদ্ধে জিহাদ অগ্রগণ্য এরাও ইহুদি নাসারাদের মতোই মুসলমানদের ভূমিকে নিজেদের দখলে রেখেছে এবং এর সম্পদকে লুটপাট করছে মুসলমানদের জানমাল তসনস করছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অবস্থা দেখলে এটা আরও সুস্পষ্ট হয়ে যায় এসব মুরতাদরা আমাদের নিকটবর্তী এবং আমাদের বর্ণের আল্লাহ আমাদেরকে নিকটবর্তী কাফেরদের বিরুদ্ধে কিতালের তাগিদ করেছেন আল্লাহ সুবাহনওয়াতালা বলেন يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين হে ইমানদারগণ তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক আর জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সিরাতের মাঝেও আমরা এই পদ্ধতি দেখতে পাবো উনি নিজের বংশের কুরাইশ কাফিরদের সাথেই আগে কিতাল করেছেন এই ফরজে আইন পালন জরুরি এবং পরবর্তীতে রোম পারস্যের সাথে কিতালে অগ্রসর হয়েছেন অন্যান্য দেশের জিহাদ ফরজ আইন পালন করার জন্যই এই দেশে জিহাদ ফরজ আইন পালন করা জরুরি কারণ এই দেশের মুরতাদ শাসকরা কখনই আমাদের কাশ্মীর আফগানিস্তান বা আরাকান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে দিবে না বরং তারা যদি টের পায় আপনি এসব করতে চাচ্ছেন আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কারাগারে প্রেরণ করবে এদের আচরণ আমাদেরকে আল্লাহর ওই কথাকেই স্মরণ করিয়ে দেয় আল্লাহ সুবাহনতাল্লাহ বলেন والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير আর যারা কাফের তারা পারস্পরিক সহযোগী বন্ধু তোমরা যদি এমন ব্যবস্থা না করো তবে দাঙ্গা হাঙ্গামা বিস্তার লাভ করবে এবং দেশময় বড়ই অকল্যাণ হবে কাজেই ওইসব ভূমিতে জিহাদের সহযোগিতার জন্যই আমাদের এই দেশে জিহাদ করা উচিত যাতে বেশি সংখ্যক মুজাহিদ অংশ নিয়ে কাফিরদের আরও ভীত করতে পারে এবং তাদের মনোযোগকে শুধু আমাদের ওইসব ভাইদের দিক থেকে সরিয়ে আরও বিক্ষিপ্ত করতে পারে মুজাহিদ উমারাদের পক্ষ থেকে আফগানিস্তান বা ইরাকের সকল জিহাদের ময়দান থেকেই ট্রেনিং নিয়ে আবার নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ রয়েছে সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য মুজাহিদিনদেরকে অনুমতি দেওয়া হয় না কারণ জিহাদের নেতৃত্ব চাচ্ছেন যাতে সকল দেশে জিহাদ ছড়িয়ে যায় আমরা এই বিষয়ে শায়েক উসামা বিন লাদেন রহমতুল্লাহ আলাইয়ের এবং শায়েক মুস্তাফা আবু ইয়াজিদ রহমতুল্লাহ আলাইয়ের সরাসরি বক্তব্য দেখেছি তারা এই জিহাদের ময়দানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চান যাতে কুফারদের এই যুদ্ধ সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ে এছাড়া শায়ক মুস্তাফা আবু ইয়াজিদের পাকিস্তানের জনগণের প্রতি বার্তা এই লেখায় আমরা দেখতে পাব উনি বাংলাদেশের কথাও নিয়ে এসেছেন কারণ এই ভূখণ্ড হিন্দুস্তান থেকে পৃথক হওয়ার সবচেয়ে বড় লক্ষ্য ছিল দ্বিজাতি তত্ত্ব যার মূল আসলে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা এবং শরীয়ত পাকিস্তান দ্বারা বোঝানো হতো ভারতবর্ষের মুসলমানদের ঐক্যবদ্ধতা হোক সে বাংলাদেশি পাঞ্জাবি পাস্তুন হিন্দি বালুচি এই লেখায় উনি সেই পাকিস্তান যা ভারত থেকে আলাদা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর বাস্তবায়নের জন্যই সেই লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে এই ভূমিতে মোরতাদ শাসকদের বিরুদ্ধে জিহাদের আহ্বান জানান এই ভূমিতে জিহাদের ফজিলতের হাদিসকে অনুপস্থিত অনেকে আবার এই কথা বলে এই দেশ নিয়ে আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কোনো ভবিষ্যৎবাণী নাই এই প্রসঙ্গে দুটি কথা বলতে চাই প্রথমত কোনো জায়গা সম্পর্কে যদি ভবিষ্যৎবাণী না থাকে তার মানে কি সেখানে কাজ করার কোনো গুরুত্ব নেই নাকি ভবিষ্যৎবাণীর মাধ্যমে তাকদির সম্পর্কে আমরা অবহিত হই যদি ভবিষ্যৎবাণীর অনুপস্থিতিতে ফরজিয়াতের অনুপস্থিতি বোঝায় তাহলে আলজেরিয়া মালি সুদান সোমালিয়ার ভাইরা ভুলের মধ্যে আছেন বিষয়টি কি এইরকম নাউজুবিল্লা উনারা অবশ্যই ফরজ খেদমতের মাঝে আছেন দ্বিতীয়ত এই ভারতবর্ষের যুদ্ধ অভিযান সম্পর্কে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বাণী আমরা ভুলে যাই আবু হুরারা রদিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের অভিযানের ওয়াদা করিয়েছেন যদি আমার জীবদ্দশায় তা ঘটে তবে যেন আমার যান ও মাল এতে ব্যয় করি যদি আমি এই যুদ্ধে নিহত হই তাহলে আমি শ্রেষ্ঠ শহীদ হিসেবে পরিগণিত হব আর যদি জীবিত অবস্থায় ফিরে আসি তাহলে আমি জাহান্নাম থেকে মুক্ত আবহরায়রা হয়ে যাব অপর এক হাদিসে এসেছে রাসুলসাল্লাহ আলাইসাল্লামের আজাদকৃত দাস সাওয়ান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত রাসুলসাল্লাহ আলাইসাল্লাম বলেন আমার উম্মতের দুটি সেনাদলকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন একটি সেনাদল যারা হিন্দুস্থানে অর্থাৎ ভারত উপমহাদেশে অভিযান করবে অপর দলটি ইসা ইবনে মারিয়াম আলাহাল্লামের সাথে থাকবে অনেক ভাই আবার বলেন এই অভিযান তো হয়েই গেছে অনেক আগে তাদের কাছে আমার প্রশ্ন তারা এই নিশ্চয়তা কোথা থেকে পেল আমরা জানি লাইলাতুল কদরের ফজিলত অনেক যাকে বলা হয়েছে হাজারো মাসের চেয়ে উত্তম এই রাতের কিছু লক্ষণও আদিসে এসেছে যেমন অল্প বৃষ্টি সূর্যের তাপে প্রখরতা অনুপস্থিতি ইত্যাদি এখন কেউ যদি এসব দেখে বলে আমি তো লাইলাতুল কদর পেয়ে গেছি কাজেই আর রমজানের শেষ দশ দিনের মধ্যে অন্য রাতগুলিতে আমি আর একে খোঁজ করব না তাহলে কি আমরা কেউ এই ব্যক্তিকে বুদ্ধিমান বলবো একইভাবে কেউ যদি বলে ভারতবর্ষে জিহাদি অভিযান শেষ আমরা এখন আর এখানে কিছুই করব না সেটাও একই রকম বোকামি হবে বরং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলগুলির সময়কে উজ্জ্ব রেখে মানুষ যেন সবসময় এই আমলগুলোর ব্যাপারে সচেতন থাকে সেই ব্যবস্থাই করে গেছেন এছাড়াও কোনো কোনো দুর্বল হাদিসে এসেছে এই দুই সেনাবাহিনীর যারা ঈসা আলাহিসাল্লামের সাথে থাকবে এবং যারা ভারতবর্ষে জিহাদি অভিযানে অংশ নিবে তারা পরস্পর মিলিত হবে এই দেশে যদি বাংলাদেশের মুজাহিদিনরা দিন কায়েমের জন্য মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ না করে তবে কি বাইরের কোনো দেশ থেকে হিজরত করে মুজাহিদিনরা এসে এখানে জিহাদি অভিযান করবে আপনার এলাকায় আপনার গ্রামের বাড়িতে জেলায় শহরে জিহাদ করার জন্য আপনার চেয়ে যোগ্য কে আছে অপরিচিত কেউ এসে কি আপনার চেয়ে উত্তমভাবে এখানে জিহাদ করতে পারবে কখনো না অপরদিকে কৌশলগত দৃষ্টিকোণ তথা বাস্তবতা থেকে বলতে গেলে আমরা যদি সারা বিশ্বে মারেকার সংখ্যা দেখি দশ বছর আগে কতটি ছিল আর এখন কতটি আছে তাহলে আমাদের মাঝে সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বর্তমান জিহাদের মানহাজ কি দশ বছর আগে যেখানে মারেকা ছিল বড়জোর দুইটি এখন বিশ্বে মারেকা দশ থেকে বারোটিরও অধিক আমাদের অনেক ভাই এখন আবার সিরিয়াতে মালিতে হিজরতের স্বপ্ন দেখছেন তাদের কাছে প্রশ্ন তাদের ওখানে এই মারেকা কিভাবে সৃষ্টি হলো সেখানেও তো মুসলমানদের ওপর কাফির মোর্তাদ শাসক ছিল আর তাদের বিরুদ্ধে জিহাদের মাধ্যমেই এই ফসল এসেছে সেখানেও তো প্রথমেই কোনো ইয়াহুদি নাসারারা আক্রমণ করেনি আমরা কি শুধু তাহলে ফলবান বৃক্ষ থেকে ফল পেতে চাই নাকি আমরা নিজেরাও গাছের চারা লাগিয়ে ফল পর্যন্ত গাছের যত্ন নিয়ে সেই ফল পেতে চাই সবগুলো মারেকা বা যুদ্ধক্ষেত্রের ধারণ ক্ষমতা আছে জিহাদের ময়দানে একই সাথে অনেক মুজাহিদকে যেতে দেওয়া হচ্ছে না বরং মুজাহিদিনদের ইমারতের পক্ষ থেকে দেশভিত্তিক কোটা নির্ধারণ করে দেওয়া আছে এর বেশি মুজাহিদ একই সময় জিহাদের ময়দানে যেতে পারবেন না এদেশের কত মুসলমানদের জন্য সম্ভব হিজরত করে আফগানিস্তান কিংবা ইরাকে চলে যাওয়া যদি হাতে গোনা একশো থেকে দেড়শো জন ভাই যেতেও পারেন বাকি শত শত ভাইদের কি হবে তারা কি ঘরে বসে থাকবেন উদাহরণস্বরূপ পাকিস্তানের ওয়াজিরিস্তানে এখন মুজাহিদিনরা শক্তিসহ অবস্থান করছেন কিন্তু পাকিস্তানের শহরের মুজাহিদিন ভাইরা কি করছেন তারা কি দল সবাই ওয়াজিরিস্তানে চলে গেছেন না বরং তারা বিভিন্ন শহরে কিভাবে জিহাদকে ছড়িয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা করছেন ঠিক তেমনি জিহাদকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে যার যার এলাকায় কাজ করতে হবে অন্যান্য মহাদেশের বিভিন্ন জিহাদের ময়দানে গেলে সেই জায়গার আমিররা যার যার আশেপাশের জিহাদের ময়দানে যেতে বলেন যেমন কেউ যদি এই দেশ থেকে হিজরত করে ইয়েমেনে যায় তবে তাকে এশিয়াতে অর্থাৎ পাকিস্তান কিংবা আফগানিস্তানের ময়দানে যেতে বলা হয় যাতে সেখান থেকে এই এলাকার উপযোগী জিহাদ শিখে তিনি আবার নিজ দেশে কাজ করতে পারেন নিজের এলাকায় আপনি যত ভালোভাবে জিহাদের কাজ করতে পারবেন অন্য জায়গায় তা এত সহজে কখনোই পারবেন না ভাষা খাদ্যাভ্যাস জলবায়ু থেকে শুরু করে অস্ত্র সরবরাহের জন্য বিকল্প রাস্তা মুজাহিদদের আশ্রয় দেওয়ার জন্য উপযুক্ত জায়গা দিনের আনসার তৈরি এসব কাজের জন্যই নিজের দেশেই সর্বোচ্চ জিহাদের খেদমত সম্ভব আর অন্য জায়গায় গেলে ভাষা খাদ্যাভ্যাস জলবায়ু এগুলোর সাথে খাপ খাওয়ানোই একটা কঠিন ব্যাপার কিছু নেতৃস্থানীয় ভাইদের পক্ষেই সম্ভব এসব জায়গায় গিয়ে ট্রেনিং নিয়ে নিজ দেশে এসে একইভাবে মারেকার প্রস্তুতির জন্য কাজ করা সবার পক্ষে আবু মুসাফ আল জারকাউই হওয়া সম্ভব নয় তিনি সেই মর্যাদাবান মুজাহিদ যিনি আফগানিস্তানে জিহাদের খেদমত দিয়ে পরবর্তীতে আবার ইরাকে যেয়ে জিহাদের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে ভয় দেখানো হয় এই দেশ ভারত দিয়ে পরিবেষ্টিত এখানে কোনো কাজ করা সম্ভব নয় আসলে হিন্দুদের গোলামরাই আমাদের মাথায় এই ভয় ঢুকাতে চায় যেন তাদের দাদারা আরামে থাকে মূলত এই ভূমি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যদি সিরিয়ার মতো হলেও একটা এলাকার হুকুমাত প্রতিষ্ঠা করা যায় আসাম আরাকান পশ্চিমবঙ্গ থেকে মুসলমানরা এখানে হিজত করতে পারবেন আর সাথে সাথে যা হবে পূর্ব ভারতের সাতটি অঙ্গরাজ্যেও ভারত বিরোধী বিদ্রোহ অত্যন্ত চাঙ্গা হবে বর্তমান পরিবর্তিত বিশ্বের অন্যতম হারবি কুফফার ভারতের জন্য হবে এটি একটি বিশাল আঘাত এই পত্তলিক মুশ্রিকরাও এটা ভালো করেই বোঝে তাই এরা সবসময় এই মুরতাদ শাসকগুলোকে নিয়ন্ত্রণ করে ট্রান্সশিপমেন্ট চায় এখানে মুসলমানদের ওপর এখন অবর্ণনীয় নির্যাতনের ইন্ধন যোগায় এরা কাশ্মীরে তো মুসলমানদের রক্ত জানমালের ক্ষতি করেছেই সাথে আফগানিস্তান মালি এসব জায়গায় তাদের মিত্রদের আর্থিক অনুদানও দিয়ে আসছে কাজেই এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের উচিত নিজের জানমাল দিয়ে এই ভূমিতে জিহাদে যোগ দেওয়া এতক্ষণ আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদেরকে তা বোঝার মতো তাওফিক দান করুন আমিন অমা আলাইনা মুখ বুঝে আর সয়ে যাওয়া নয় ক্ষুদাদ্রোহীর মা দিন ইসলামের দাবি হবে ছাড়তে ঘর দোয়া জিহাদ করতে হবে রেখে নিজের জীবন বাজি মরণে শহীদার বাঁচলে হব গাজী আর নয় প্রতিরোধ প্রতিবাদ ভাঙতে হবে দুর্গে আঘাত আর নয় প্রতিরোধ প্রতিবাদ ভাঙতে হবে দুর্গে আঘাত তাগুতের মসনদ ভেঙে রাজগরওয়াল্লা তাগুতের মসনদ ভেঙে রাজগরওয়াল্লা তৌহিদের ওই ঝান্ডা হাতে ছুটে চলো দুর্বার সময় এসেছে এবার শুধুই মোকাবেলা মোকাবেলা mukabela mukabela mukabela mukabela